الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তালামুন সুম্মা কাল্লা সাউফা তালামুন لطرفن الجحيم ثم لترفنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুকর যে কোরআনে করিমের তালিমের মজলিসে তিনি আমাদেরকে কিছুটা সময় কাটানোর জন্য কবুল এবং মঞ্জুর করছেন দিল খুলে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা কোরআনে করিমের ছোট এবং সংক্ষিপ্ত একটা সুরা টাকা তাকাসুর এই সুরাটাকে সামনে নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব কোরআনে করিমের এই সুরাটার মাঝে আমাদের যে দুনিয়া অর্জনের প্রতিযোগিতামূলক মনোভাব এই ব্যাপারে সতর্ক করা হয়েছে যে আমরা আজকে একটা প্রতিযোগিতায় লিপ্ত আমরা এই প্রতিযোগিতায় এইভাবে লিপ্ত যে আজকে না আমরা আমাদের নিজেদের নিজেদেরকে নিয়ে চিন্তা করি না নিজেদের ভবিষ্যৎকে নিয়ে আমাদের কোনো চিন্তা আছে আমরা দৌড়াচ্ছি যাচ্ছি কোথায় যাচ্ছি সামনে আমাদের গন্তব্য কি আমাদের মঞ্জিল কি সমস্ত কিছুর ব্যাপারে একটা বেখবর অবস্থা আমরা প্রতিযোগিতা করতেছি আমরা গর্ব অহংকার করতেছি তো কোরআনে করিমের এই সুরাতু টাকা সুরে এই যে একটা ঘুমন্ত অবস্থা আমাদের এই যে আমাদের একটা নেশাগ্রস্ত অবস্থা এই সুরার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সজাগ করার জন্য সজাগ হওয়ার প্রতি আল্লাহ তালা আমাদেরকে আহ্বান করছে আমাদের যে সামনে একটা চিরস্থায়ী জীবন অনন্ত অসীম একটা জীবন আখেরাতের জন্য কামাই করার আহ্বান এই সুরাত তাকাসুর এই সুরার মাধ্যমে আমাদেরকে আখেরাত কামাইয়ের দিকে দাওয়াত দেওয়া হয়েছে প্রথম আয়াতটা হলো আল্লাহ কুমুত্তাকাসুর আল হাকুম এর অর্থ হলো তোমাদেরকে তো গাফিল করে দিছে তোমাদেরকে তো অচেতন করে ফেলেছে আল কুম শব্দের অর্থ হলো তোমাদেরকে আর আল্লাহ শব্দের অর্থ হলো উদাসীন করে দিয়েছে তোমাদেরকে তো একদম উদাসীন করে দিয়েছে তোমাদেরকে তো একদম গাফেল করে দিয়েছে তোমাদেরকে তো একদম অচেতন করে দিয়েছে দেখেন বিষয়টা একটু বুঝার আরবি ভাষায় এই যে আল্হা এই শব্দটা তখন ব্যবহৃত হয় যখন কোনো মানুষ কোনো কাজের দিকে এমনভাবে আকর্ষিত হয়ে যায় মানুষ যখন কোনো কাজে এমনভাবে মগ্ন হয়ে যায় যে তার চেয়েতে গুরুত্বপূর্ণ কাজ তার কাছে গুরুত্বহীন গুরুত্বহীন হয়ে গেছে মানে গুরুত্বপূর্ণ কাজ রেখে অতি স্বল্প গুরুত্বপূর্ণ কোনো কাজে যদি কোনো মানুষ মশগুল হয়ে যায় আর গুরুত্বপূর্ণ কাজকে যদি ভুলে যায় তখন তাকে এই শব্দের মাধ্যমে সতর্ক করা হয় যে আল্লাহ করুন তুমি তো দেখা যায় অচেতন হয়ে গেছো তুমি তো দেখা যায় উদাসীন হয়ে গেছো তোমার তো দেখা যায় কোনো খবর নাই এইভাবে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করতেছেন আল্লাহ কম তোমাকে তো অচেতন করে ফেলেছে কি কি জিনিস টাকা শুরু তাকাসুর শব্দের অর্থ হলো প্রতিযোগিতা প্রাচুর্য মানে প্রাচুর্যের প্রতিযোগিতা প্রাচুর্য অর্জনের প্রতিযোগিতা এটা তো তোমাকে অচেতন করে দিয়েছে তোমাকে উদাসীন করে ফেলেছে তোমাকে তোমার নিজের মাঝে এমনভাবে মশগুল করে ফেলেছে প্রাচুর্য অর্জনের প্রতিযোগিতাটার মাঝে তুমি এমনভাবে লিপ্ত হয়ে গেছো যে তুমি গাফেল হয়ে গেছো তো এই আয়াতের মাঝে এই বিষয়টা বলা হয় নাই যে কিসের প্রাচুর্য আমি কি কাজের প্রতিযোগিতা করতেছি এটা বলা হয় নাই খালি বলা হয়েছে তুমি তো এরকম ভাবে প্রতিযোগিতায় লিপ্ত হইছ যে তুমি গাফেল হয়ে গেছো এখন কিসের প্রতিযোগিতায় আমি লিপ্ত হয়েছি কি কাজের প্রতিযোগিতায় আমি লিপ্ত হয়েছি এই ব্যাপারে কিছু বলা হয় নাই অর্থাৎ আয়াতের হুকুমটা ব্যাপক যে দুনিয়ার বিলাসী দ্রব্য অর্জনের প্রতিযোগিতা এইটার মাঝে তুমি অচেতন হয়ে গেছো অথবা দুনিয়ার নেতৃত্ব অর্জনের প্রতিযোগিতায় তুমি অচেতন হয়ে গেছো দুনিয়ার মাঝে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার প্রতিযোগিতায় তুমি অচেতন হয়ে গেছো কিভাবে নিজের সুযোগ সুবিধাকে বৃদ্ধি করা যায় এই প্রতিযোগিতার মাঝে তুমি অচেতন হয়ে আছো কিভাবে নিজেকে আরো সুন্দরতম ভাবে সাজানো যায় এই প্রতিযোগিতায় তুমি অচেতন হয়ে আছো দেখেন এই আয়াতে এই বিষয়টাও বলা হয় নাই তোমরা কারা বলা হয়েছে তোমরা তো অচেতন হয়ে গেছো অর্থাৎ এই জায়গায় তোমরা বলতে প্রত্যেকটা গোত্রকে প্রত্যেকটা জাতিকে প্রত্যেকটা রাষ্ট্রকে সম্বোধন করা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিকেও সম্বোধন করা হচ্ছে যে তুমি তোমার নিজের অবস্থাটা চিন্তা করো তোমরা কি নিয়ে প্রতিযোগিতা করতেছো তোমরা তো কাফেল তোমার সমাজটাকে নিয়ে চিন্তা করো তোমার পূর্ণ সমাজটাতে তো অচেতন হয়ে আছে এরা সবাই গাফেল তোমার মহল্লাবাসীর কথা চিন্তা করো এরা সবাই গাফেল সব অচেতন হয়ে আছে এরা প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত এরা কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত এরা বিলাসী দ্রব্য অর্জনের প্রতিযোগিতায় ব্যস্ত তোমার পূর্ণ পরিবার ব্যস্ত তোমার ভাই ব্যস্ত তার হাতে সময় নাই তোমার ভাবি ব্যস্ত তার হাতে সময় নাই তোমার বেন ব্যস্ত তার হাতে সময় নাই তোমার বাবা ব্যস্ত তার হাতে সময় নাই তোমার মা ব্যস্ত তার হাতে সময় নাই পূর্ণ পরিবারটার এমন একটা অবস্থা কারো হাতে সময় নাই সবাই ব্যস্ত পূর্ণ সমাজের এমন একটা অবস্থা সবাই ব্যস্ত কারো হাতে সময় নাই পূর্ণ রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জনগণ ব্যস্ত কারো হাতে সময় নাই এরা সবাই প্রতিযোগিতায় লিপ্ত এ দুনিয়ার মাঝে কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রতিযোগিতা এ দুনিয়ার মাঝে নেতৃত্ব প্রতিষ্ঠার প্রতিযোগিতা এ দুনিয়াকে অধিক ভোগ করার প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মাঝে সবাই ব্যস্ত হয়ে আছে আসলে তো এরা সবাই গাফেল হয়ে আছে জেলায় জেলায় প্রতিযোগিতা চলতেছে দেশে দেশে প্রতিযোগিতা চলতেছে এক গুত্রের সাথে আরেক গুত্রের প্রতিযোগিতা চলতেছে এক প্রতিষ্ঠানের সাথে আরেকটা প্রতিষ্ঠানের প্রতিযোগিতা চলতেছে আর এ প্রতিযোগিতায় সবাই ব্যস্ত আল্লাহ কোরআন দ্বারা আমাদেরকে বলতেছেন তোমরা তো ব্যস্ত না তোমরা সবাই গাফেল হয়ে গেছো আল্লাহ কুমুত্তাকাসুর আল্লাহ কুমুত্তাকাসুর তোমাদেরকে তো গাফেল করে দিয়েছে তোমাদেরকে তো অচেতন করে দিয়েছে প্রতিযোগিতা এ প্রাচুর্যের প্রতিযোগিতা এ সম্পদের প্রতিযোগিতা এই সন্তান নিয়ে প্রতিযোগিতা এই গর্ব আর অহংকারের প্রতিযোগিতা এই কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রতিযোগিতা তোমাদের সকলকে তো ব্যতি ব্যস্ত করে তুলেছে তোমাদের সবাইকে উদাসীন করে তুলেছে তোমাদের সবাইকে তো অচেতন করে দিয়েছে তোমাদের সবাইকে গাফেল করে দিয়েছে সব গাফেল হয়ে গেছো তোমরা তুমি বলতেছো আমি খুব ব্যস্ত আমি আমার চাকরি নিয়ে ব্যস্ত আমি আমার ব্যবসা নিয়ে ব্যস্ত আমি আমার ঘর নিয়ে ব্যস্ত ভাই ভাই পারিবারিকভাবে খুব অশান্তির মাঝে আসি কি যে ব্যস্ততা কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না খুব ব্যস্ত কোরআন বলতেছে তুমি আসলে ব্যস্ত না তুমি উদাসীন তুমি গাফেল তুমি অচেতন কোরআন বলতেছে এই যে ব্যস্ততা এই ব্যস্ততা আসলে ব্যস্ততা না এটা আসলে তুমি অচেতন অবস্থায় আছো এজন্যই বলতেছো আমি ব্যস্ত তুমি অচেতন অবস্থায় আছো তুমি ঘুমন্ত অবস্থায় আছো কি থেকে আমি যে গাফেল ভাই আমি কই গাফেল আমার মাঝে তো কোনো গাফলতি নাই কোনো উদাসীনতা নাই আমি তো অচেতন না আমি সচেতন তো কোরআন কি থেকে আমি গাফেল এটাকেও ব্যাপক রাখছে যে আল্লাহ থেকে তুমি তো গাফেল হয়ে গেছো তুমি ভুলে গেছো যে আমি আল্লাহর বান্দা এটা তুমি ভুলে গেছো তো কোরআন আমাকে আপনাকে আমাদেরকে বলতেছে যে তুমি তো ভুলে গেছো আমি আল্লাহর বান্দা তুমি তো খুব ব্যস্ত যে আমি পরিবারের দায়িত্বশীল তুমি খুব ব্যস্ত যে আমি সমাজের একজন দায়িত্বশীল তুমি খুব ব্যস্ত তুমি খুব সচেতন যে আমি রাষ্ট্রের একজন দায়িত্বশীল আমি এই সমাজের একজন অভিভাবক কিন্তু তুমি তো অচেতন হয়ে গেছো তুমি ভুলে গেছো যে আমি আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভুলে গেছো তুমি গাফেল তুমি আখিরাত সম্পর্কে গাফেল তুমি ভুলে গেছো যে দুনিয়াতে তুমি চিরদিন থাকবে না এটা তুমি ভুলে গেছো আল্লাহ কোমত্তাকাসুর এই প্রাচুর্য অর্জনের প্রতিযোগিতা তোমাকে গাফেল করে দিয়েছে তোমাকে ভুলিয়ে দিয়েছে তোমার দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী আর সামনে তোমার চিরস্থায়ী আখেরাতের জীবন আখেরাতের জীবনটা তোমাকে ভুলে গেছে তুমি ভুলে গেছো আখেরাতের জীবনটাকে আমি গাফেল কোরআন বলতেছে তুমি গাফেল তোমার মাঝে নৈতিকতা নাই নৈতিক দায়িত্ববোধ তোমার মাঝে নাই অধিকারীর অধিকার এবং তা আদায় করার দায়িত্ব তুমি ভুলে গেছো তুমি ভুলে গেছো যে তোমার বাবার উপর তোমার অধিকার আছে ভুলে গেছো তোমার বাবা এই বৃদ্ধ বাবার উপর যে তোমার দায়িত্ব আছে তুমি ভুলে গেছো তুমি দায়িত্ব পালন করছো না তোমার বৃদ্ধা মা তুমি তাকে সময় দিচ্ছ না তুমি ভুলে গেছো তোমার জিম্মাদারি তুমি ভুলে গেছো তোমার সন্তান তুমি তাকে সময় দিচ্ছ না তোমার জিম্মাদারি তুমি ভুলে গেছো তোমার সন্তান তোমার কাছ থেকে কোনো শিক্ষা পাচ্ছে না তুমি ভুলে গেছো যে তোমার মেয়ে তার উপর তুমি জিম্মাদার তুমি তাকে স্বাধীন ছেড়ে দিয়েছ তার উপর তোমার কোনো কর্তৃত্ব তুমি রাখো নাই তোমার স্ত্রীর উপর তুমি দায়িত্বশীল তুমি জিম্মাদার তুমি ভুলে গেছো তুমি এই ব্যাপারে অচেতন তোমার বাবার উপর যে জিম্মাদারি এই জিম্মাদারি পালনে তুমি তো অচেতন তোমার মায়ের উপর যে তোমার জিম্মাদারি এই জিম্মাদারি পালনে তুমি অচেতন এই শিক্ষা তোমার মাঝে নাই তোমার মাঝে তোমার স্ত্রীর অধিকার আদায়ের দায়িত্ব পালনের শিক্ষা নাই তোমার মাঝে সন্তানকে গড়ার শিক্ষা নাই সমাজ সমাজের দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর শিক্ষা তোমার মাঝে নাই তুমি আল্লাহকে ভুলে গেছো তুমি পরকালকে ভুলে গেছো তুমি তোমার জিম্মাদারিকে ভুলে গেছো তোমার পরিবারের উপর তোমার জিম্মাদারি তোমার সমাজের উপর তোমার জিম্মাদারি তোমার রাষ্ট্রের উপর তোমার জিম্মাদারি সমস্ত কিছু তুমি ভুলে গেছো না তুমি আল্লাহর হক আদায় করতেছ না তুমি তোমার নিজের হক আদায় করতেছ না তুমি তোমার স্ত্রীর হক আদায় করতেছ না তুমি তোমার বাবা মার হক আদায় করতেছ তুমি তো কারো হকি আদায় করতেছ না তুমি কিসের ব্যস্ত তুমি যে বলছো যে আমি ব্যস্ত তুমি কি কাজে ব্যস্ত কোরআন বলতেছে তুমি কি কাজে ব্যস্ত তুমি তো উদাসীন তুমি তো অচেতন তুমি তোমার জীবন যাপনের মানকে উন্নত করছো কিন্তু তোমার মানবতা মনসত্ব যে নিচে নেমে গেছে তুমি তো কাফের তুমি অচেতন তোমার মাঝে তো মনুষক্ত নাই এটা তো নষ্ট হয়ে গেছে মনুষক্ত হারিয়ে তোমার মাঝে পোশক্ত স্থান পেয়েছে তোমার জীবনযাত্রার মান উন্নত হয়েছে তোমার গাড়ি হয়েছে তোমার বাড়ি হয়েছে তোমার কাছে টাকা হয়েছে তোমার সুন্দর জামা হয়েছে কিন্তু তুমি তো মানুষ থাকো নাই তুমি তো মনুষ্যত্বের কাতার থেকে বের হয়ে তুমি পশুক্তকে তোমার জন্য বরণ করে নিয়েছো কোরআন সতর্ক করতেছে কোরআনে করিমের এই মাধ্যমে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে আমাদেরকে সতর্ক করতেছে আল্লাহ কুমুত্তাকাসুর এই প্রাচুর্য অর্জনের প্রতিযোগিতা তোমাকে তো সত্য সম্পর্কে আখেরাত সম্পর্কে আল্লাহ সম্পর্কে তোমার নিজ জিম্মাদারি সম্পর্কে তোমাকে গাফেল করে দিয়েছে তোমাকে অচেতন করে দিয়েছে তুমি তোমরা একে অপরকে ডেঙিয়ে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত কিন্তু তোমরা ভাবছো না তোমাদের এ প্রতিযোগিতার দ্বারা নিজ পরিবারটাকে নিজ সমাজটাকে দুনিয়াটাকে তোমরা জুলুমে জুলুমে পরিপূর্ণ করে দিচ্ছ এটা তোমরা ভাবতেছ না এর পরের আয়াতে আল্লাহ তালা বলতেছেন হাত্তা জুরতুমুল মাকবির সারা জীবন এই প্রতিযোগিতায় থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা থেকে রেহাই নাই এই প্রতিযোগিতা করতে করতেই একটা সময় একজন প্রতিযোগী হিসেবে তুমি কবরে চলে যাও হাত্তা এমন কি এমন একটা সময় এই প্রতিযোগিতার মাঝে থাকতে থাকতে এমন একটা সময় এসে যায় জুরতুমুল মাকাবির তোমার ঠিকানা কবরে হয়ে যায় তুমি তো চলে যাও কবরে তোমার বাসস্থান তো কবর তোমার ঠিকানা তো কবর আর তুমি প্রতিযোগিতা করছো প্রাচুর্য অর্জন নিয়ে কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠা নিয়ে দুনিয়াটাকে কামাই করা নিয়ে সুন্দর বাড়ি করা নিয়ে সুন্দর দামি গাড়ি করা নিয়ে তুমি প্রতিযোগিতা করছো কিন্তু তোমার ঠিকানা যে কবর কবরে যাওয়া পর্যন্ত তো একটাই প্রতিযোগিতা করলা বাড়িটা কিভাবে সুন্দর করা যায় এই সুন্দর বাড়ি তো সুন্দর বাড়ির মধ্যেই থেকে যায় আর তোমার ঠিকানা কোথায় হয়ে যায় কবর হয়ে যায় তৃতীয় আয়াতে আল্লাহ বলতেছেন কাল্লা তোমার এই কাজটা ভুল হয়েছে তোমার কাজটা ঠিক হয় নাই তোমার এই কাজটা ভুল হয়েছে কাল্লা না না তোমার এই কাজটা ঠিক হয় নাই তোমার এই কাজটা যে তোমার জীবনের মস্ত বড় ভুল ছিল সাউফা শব্দের অর্থ হলো অচিরেই তা আলামুন তোমরা বুঝতে পারবে তোমরা জানতে পারবে খুব তাড়াতাড়ি বুঝবা যখন মৃত্যু হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে এই বিষয়টা বুঝে এসে যাবে যে না আমার জীবনের এই প্রতিযোগিতাগুলি এটা ভুল ছিল যেই প্রতিযোগিতায় পূর্ণ জীবনটাকে শেষ করছে যেই ব্যস্ততায় পুরা জীবনটা আমি কাটাইছি পুরাটাই ভুলের উপরে ছিল ওয়ান পার্সেন্টে এটার মাঝে ঠিক কিছু ছিল না পুরাটাই ভুল ছিল চতুর্থ আয়াতে আল্লাহ আবার বলতেছেন সুম্মা কাল্লা অতপর আবার শুনে নাও তোমরা মস্ত বড় ভুল কাজ করছো ঠিক করো নাই খুব বোঝার চেষ্টা করো প্রথম আয়াতে বলছেন আল্লাহ কুমুত্তা শুরু এ প্রাচুর্য অর্জনের প্রতিযোগিতা আল্লাহ কুম তোমাদেরকে উদাসীন করে দিয়েছে তোমাদেরকে অচেতন করে দিয়েছে হাত্তা এমনকি জুরতুমুল মাকাবির তোমরা কবরে চলে যাও কবর তোমাদের ঠিকানা হয়ে যায় এই প্রতিযোগিতাই করলে কবরে যাওয়া পর্যন্ত প্রতিযোগিতাই করলে কখনো ভাবলে না কিসের প্রতিযোগিতা করছি এই বিষয়টাকে কোনোদিন ভাবলে না কাল্লা না না এই প্রতিযোগিতার মাঝে অংশগ্রহণটা তোমার ঠিক হয় নাই এটা তোমার জীবনের মস্ত বড় ভুল ছিল ও চিরেই তোমরা জানবে ও চিরেই তোমরা বুঝবে ও চিরেই বুঝবা যে এটা পুরোটাই ভুল ছিল সুম্মা কাল্লা অতপর আবার শুনে নাও এই কথাটা আল্লাহ দুইবার বলতেছেন তৃতীয় আয়াত আর চতুর্থ আয়াত তাকরার একটা কথাই দুইবার বলা হচ্ছে তৃতীয় আয়াতে বলতেছেন সাউফা তালামুন কাল্লা সাউফা তালামুন কাল্লা শব্দের অর্থ না না তুমি ঠিক করো নাই কাল্লা শব্দের অর্থ কি না না তুমি ঠিক করো নাই ভুল করছো ভুল যে করছো সাউফা মানে অচিরেই তা তুমি জানবা যে ভুল করছো তুমি খুব তাড়াতাড়ি বুঝবা যে তুমি ভুল করছো চতুর্থ আয়াতে আল্লাহ আবারও বলতেছেন সুম্মা শব্দের অর্থ আবার আবার শুনো সাউফা তুমি ভুল করছো সাউফা অচিরেই তালামুন তুমি জানবা যে তুমি ভুল করছো অচিরেই তুমি বুঝবা যে তুমি ভুল করছো তোমার কাজটা ঠিক হয় নাই তোমার প্রতিযোগিতাটা ঠিক প্রতিযোগিতা হয় নাই এর পরের আয়াতে আল্লাহ বলতেছেন কাল্লা আবারও কাল্লা কাল্লা তুমি ভুল করছো একটা কথা কয়বার তিনবার তুমি ভুল করছো মস্ত বড় ভুল করছো তুমি লাউতা আলামুনা যদি তোমরা জানতে লাউতা আলামুনা যদি তোমরা পরিণতি জানতে যদি তোমরা অকাট্য জ্ঞান লাভ করতে যদি তোমরা তোমাদের এই প্রতিযোগিতার ফলাফলটাকে জানতে তাহলে কখনো এই প্রতিযোগিতায় তোমরা লিপ্ত হতে না আল্লাহ বলতেছেন যদি তোমরা জানতে যদি তোমরা বুঝতে যদি এই জ্ঞানটা তোমাদের অর্জিত হতো যে এই প্রতিযোগিতাটা ভুল কখনো এই প্রতিযোগিতা তোমরা করতে না এই প্রতিযোগিতায় কোনোদিন প্রবেশ করতে না যদি বুঝতা যদি এর পরিণতি জানতা যে এইটার পরিণতি জিরো এটার পরিণতি কি জিরো কিছুই পাওয়া যাবে না একদম খালি হাতে কবরে যাইতে হবে কিছুই নেওয়া যাবে না সব থাকবে নেতৃত্বও থাকবে কর্তৃত্বও থাকবে সহায় সম্পদ সব থাকবে কিছুই নিয়ে যাওয়া যাবে না কামতারা ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منذرين আল্লাহ বলতেছেন অতীত অতীতকে দেখো তারা চলে গেছে তারা চলে গেছে কেউ থাকে নাই কাম তারা কু তারা রেখে গেছে তারা চলে গেছে এবং তারা রেখে গেছে কারণ তারা কমিন জান্নাত কত কত বাগান বাড়ি তারা রেখে গেছে কত কত বাগান বাড়ি চাপাই নবাবগঞ্জ গেলাম আহ কত কত আম গাছ সারিবদ্ধ আম গাছ যার এক সীমার দিকে তাকালে আরেক সীমা খুঁজে পাওয়া যায় না এটা পূর্বপুরুষেরা কারা যে এত সুবিন্যস্ত ভাবে এই গাছগুলোকে এমন সারিবদ্ধভাবে রেখে গেছে এটা যে কত বছরের গাছ বর্তমানের ভুগিরা জানে না জানে জানে এরা জানে না এরা শুধু ভোগ করতেছে এই গাছের আম এরা জানে না যে কোন কালে তাদের কোন পুরুষ এই গাছগুলোকে এমন সুন্দরভাবে সুবিন্যস্তভাবে এই গাছগুলোকে কারা রোপণ করেছে এরা জানেও না আল্লাহ কোরআনে বলতেছেন কামতারা কুমিন জান্নাত কত কত বাগান বাড়িগুলোকে তারা রেখে গেছে নিয়ে যেতে পারে না ওয়ুন ঝর্ণা ধারাগুরু রেখে গেছে ও খামারগুলোকে তারা রেখে গেছে কারিম সুন্দর অট্টালিকাগুলোকে তারা রেখে গেছে নিয়ামতের আর ভুগের বিভিন্ন উপকরণ যে সমস্ত উপন উপকরণগুলোকে নিয়ে তারা মেতে থাকতো সবই তারা রেখে গেছে আর এই সমস্ত কিছুরই আমি অন্যদেরকে ওয়ারিস বানিয়ে দিয়েছি আল্লাহ বলছে সব ওরা তৈরি করে গেছে আর আমি এই সমস্ত কিছুর ওয়ারিস অন্যদেরকে বানিয়ে গেছি এখন এরা বলেও না যে এটা আমার বাবার ছিল এখন বলে এটা আমার বলে না বলি যে বাড়িটা আমার বাবার বলে এই বাড়িটা কার আমার আমার বাড়ি এই জমানার তো নাতিরাও নানারে বলে যে এটা আমার বাড়ি নানার বাড়ি রেখো এটা আমার বাড়ি নানা থাকতে এখনো নানা আছে তার মা আছে তার বাবা আছে তারপরও নাতি হুঙ্কার দেয় এটা আমার বাড়ি কি জটিল অবস্থা এটা বলে না যে এটা আমার দাদার এটা আমার নানার এটা স্বীকারোক্তিও মুখ দিয়ে বলে না বলতে থাকে এটা আমার মানে এটার ভবিষ্যৎ আমি তোমরা শেষ বিদায় এটা তৈরি করছো বিদায়ের পালা যাও এটা আমার আমার কাছে এটা হস্তান্তর করে চলে যাও সতর্ক করে দেয় এটা তোমার না সারা জীবনের কষ্ট শ্রম দ্বারা বাড়ি করলাম আর নাতি জিন্দা দাদা জিন্দা নানা রে বইলে এটা আমার আল্লাহ এটাই বুঝাচ্ছেন তুমি তৈরি করছো আউরাস কৌমান আখারিন আমি অন্যদেরকে ওয়ারিস করব অন্য রায়ের ওয়ারিস হবে ফামা বাকাত আলাইহি মুসামা ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন আসমান জমিনের কেউ কাঁদবে না তোমার জন্য কেউ তোমাকে মনে রাখবে না আর এই দুনিয়ার জন্য যে এত প্রতিযোগিতা এত শ্রম এরা একটু সময়ও দিবে একটু সময়ও তোমাকে দিবে আল্লাহ বুঝাচ্ছেন যদি অকাট্য জ্ঞান তোমরা লাভ করতে তোমরা জানতে এই প্রতিযোগিতার ফলাফল যদি তোমরা জানতে এই প্রতিযোগিতায় কোনো দিন তোমরা অংশগ্রহণ করতে না কোনো দিন তোমরা অংশগ্রহণ করতে না তারপর একটা শক্ত কথা আল্লাহ তালা বলতেছেন লাতারাবুন্নাল জাহিম সতর্ক হয়ে শুনে রাখো লাতারা বুন্নাল জাহিম অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু জাহান্নামের দেখা পাবে লাতারা বুন্না লাতারা বুন্না লাম আরবি ভাষায় তাকিদের জন্য আসে আবার শেষে বুন্না নুনটার উপর যে তাসদিন এইটাও আরবি ভাষায় তাকিদ বোঝানোর জন্য আসে এক লামাস নেই হইত লামো তাকিদ নুনো তাকিদ অর্থাৎ এটা বোঝানো হইতেছে লাতারা বুন্না অবশ্যই অবশ্যই তোমরা দেখবে আল জাহিমা জাহান্নামকে দেখবে এই প্রতিযোগিতার ফলাফল জাহান্নাম এই প্রতিযোগিতা করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আল্লাহকে ভুলে পরকালকে ভুলে নিজ জিম্মাদারিকে ভুলে তুমি তো জাহান নামের দিকে এগিয়ে যাচ্ছ এই জাহান নামের দিকে তুমি অগ্রসর হচ্ছ সুম্মা আবার বলতেছে আবার শুনে রাখো সুম্মা সুম্মা শব্দের অর্থ কি আবার শুনে রাখো এই সুম্মা শব্দ ইতিপূর্বেও গেছে না এখন আবার বলতেছে সুম্মা আবার শুনে রাখো লাতারা বুন্নাহা আইনাল ইয়াকিন আমি তোমাদেরকে আবার বলছি তোমরা অবশ্যই নিশ্চিত রূপেই জাহান্নামকে দেখতে পাবে এটা অনিশ্চিত অসম্ভব কিছু না লাতারাপুন্নাহা অবশ্যই অবশ্যই আবার বলছি তোমরা দেখতে পাবে জাহান্নামকে আইনাল ইয়াকিন সুনিশ্চিত ভাবে সুনিশ্চিত ভাবে সেই জাহান্নামের যে জাহান্নামের দিকে তোমরা অগ্রসর হচ্ছ সেই জাহান্নামকে তোমরা দেখতে পাবে সুম্মা সুম্মা আবার শুনে রাখো লাতুসালুন্না অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে লাতুস আলুন্না অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে আনি নাইম নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই সোম্মালাতুস আলুন্না ইয়ৌমা ইদিন অবশ্যই অবশ্যই সেদিন তোমাদেরকে প্রশ্ন করা হবে আনি নাইন আল্লাহর দেয়া নিয়ামত সম্পর্কে যে সমস্ত নিয়ামতগুলো আল্লাহ সরাসরি দিচ্ছেন সেই নিয়ামতগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই নিয়ামতগুলো যে আমি দিছি এটা স্বীকার করছো না স্বীকার করো নাই কিছু নিয়ামত তো আল্লাহ তালা এমনি দিচ্ছেন এটার সম্পর্কে জিজ্ঞাসা করবেন এই নিয়ামত নিয়ামতগুলো যে আমি দিছি এটা স্বীকার করছো কিনা এই নিয়ামতটা যে আমার দেওয়া ছিল স্বীকার করছো কিনা বলো আর যেই নিয়ামত উপার্জন করা হয় এইটার ব্যাপারে প্রশ্ন হবে কেমনে উপার্জন করছো আবার কিভাবে এটাকে ব্যয় করছো বলো এই নিয়ামতগুলোর কি সুক্রিয়া আদায় করছো প্রশ্ন করা হবে স্বাস্থ্যের নিয়ামত যৌবনের নিয়ামত সন্তানের নিয়ামত নবী পাঠায় যে নিয়ামত দিছি কোরআন পাঠায় যে নিয়ামত দিছি এই সমস্ত নিয়ামত গুলোর কি সুক্রিয়া আদায় করছো বোখারি শরীফের হাদিসের মাঝে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের বর্ণনাকে ইমাম বুখারি আনছেন যে হাসরের মাঠে প্রত্যেকটা ব্যক্তিকে হাসরের ময়দানে তাকে পাঁচটা প্রশ্নের জবাব দিয়ে তাকে হাসরের ময়দান পাড়ি দিতে হবে এর মাঝে প্রথম প্রশ্ন হলো জীবন সম্পর্কে যে কোন পথে তুমি তোমার জীবনকে ব্যয় করছো জীবনের সম্পদ এই জীবনের নিয়ামত কোন পথে ব্যয় করছো দ্বিতীয় প্রশ্ন হবে যৌবন সম্পর্কে কোন কাজে লাগাইছো বলো যৌবনটা যৌবনের শক্তিটা যৌবনের মেধাটা এটা কি প্রতিষ্ঠার জন্য কাকে প্রতিষ্ঠার জন্য এই যৌবনের শক্তি কি কাজে ব্যয় করছো বলো সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিভাবে উপার্জন করছো আমার হুকুম মতো উপার্জন করছো না সম্পদ উপার্জন করতে যে আমার হুকুমকে লঙ্ঘন করছে প্রশ্ন হবে চতুর্থ প্রশ্ন হবে যে সম্পদ কামাই করছো ব্যয় করছো কেমনি নিজের ইচ্ছা মতো ব্যয় করছো না আমার হুকুম মতো ব্যয় করছো প্রশ্ন হবে পঞ্চম প্রশ্ন হবে এলেম সম্পর্কে যে তুমি যে এলেম যে এলেম আমি তোমাকে দিয়েছিলাম এলেম অনুযায়ী কি আমল করছো তোমাকে যে আমি এলেম দান করেছিলাম এই এলেম অনুযায়ী আমল করছো এই পাঁচটা প্রশ্নের জবাব প্রত্যেকটা ব্যক্তিকে হাসরের ময়দানে দিয়ে যেতে হবে কোরআনে করিমের এই সুরায় তাকাসুর এই সুরাটা আসলে একটা দাওয়াতি সুরা এই সুরার মাধ্যমে মহান রব্বুল আলমিন আমাদেরকে দাওয়াত দিছেন যে তোমরা একটু ভাবো এই বিষয়টা নিয়ে তোমরা একটু ভাবো যে যেই প্রতিযোগিতার মাঝে তোমরা ব্যস্ত আসলে এই প্রতিযোগিতার ফলাফল কি যেই প্রতিযোগিতায় তোমরা ব্যস্ত এই প্রতিযোগিতার আসলে ফলাফল কি এটা একটু ভাবো এই কর্তৃত্ব প্রতিষ্ঠা এই নেতৃত্ব প্রতিষ্ঠা এই সম্পদ অর্জন এই কামাই এই ডিগ্রি অর্জন এই পদে যাওয়া এই প্রমোশন এই সমস্ত কিছুর শেষ ফলাফলটা কি তোমার জীবনের জন্য এই ভাবনাটা সবচাইতে বড় প্রয়োজন আর তুমি কিন্তু এই ভাবনা সম্পর্কে উদাসীন তুমি কাজে ব্যস্ত না সব আকামে ব্যস্ত তুমি আল্লাহ সম্পর্কে গাফেল তুমি পরকাল সম্পর্কে গাফেল তুমি তোমার পারিবারিক জিম্মাদারি সামাজিক জিম্মাদারি রাষ্ট্রীয় জিম্মাদারি তোমার ব্যক্তি তোমার দেহের উপর যে তোমার জিম্মাদারি সমস্ত জিম্মাদারি সম্পর্কে তুমি গাফেল তুমি কি কাজে ব্যস্ত কোরআনে করিমের এই সুরা আমাদেরকে বুঝতে হবে কোরআনে করিমের এই সুরাকে সামনে রেখে আমাদেরকে আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলতে হবে আর ঘুমন্ত সমাজটাকেও জাগিয়ে তোলার জন্য একটা নিয়ত করতে হবে আজকে আমার সমাজ আজকে আমার পরিবার আজকে আমার মহল্লাবাসী আজকে আমার প্রতিবেশী আমার আপন জন এরা সব অচেতন এই অচেতন মানুষগুলোকে টোকা দিয়ে জাগ্রত করা এদের দাঁড়ে দাঁড়িয়ে টোকা দেওয়া এটা কিন্তু আমার আপনার একটা জিম্মাদারি আমার নিজের উপর জিম্মাদারি আমার নিজেকে জেগে উঠতে হবে আল্লামা ইকবাল তিনি সতর্ক করেন যে জাগ না হয় জাগলে আফলাককে সায়া তোলে আখের তো সো না পড়েগা খাককে ছায়া তোলে কিছুদিন পরে তো তোমাদের মাটির নিচে ঘুমাইতে হবে অচেতন ঘুম হবে আকাশের নিচে জাগ্রত হও আকাশের নিচে যদি জাগ্রত না হও জীবন থাকতে যদি জাগ্রত না হও মৃত্যুর পর তো তোমাকে জেগে উঠতে হবে আর জীবন থাকতে যদি জেগে উঠতে পারো তো মৃত্যুর পর আরামের ঘুম তোমার জীবনে আসে আল্লাহ তালা জান্নাতি সুবাতাস দ্বারা তোমার কবরটাকে সুশীতল করে তুলবেন আর হাসর কায়েম হওয়া পর্যন্ত একটা আরামের ঘুমের আরামের এক নিদ্রার মাঝে তোমার জীবন কেটে যাবে তোমার বছরের পর বছর কেটে যায় আমাদেরকে দায়িত্ব নিতে হবে জিম্মাদারি নিতে হবে আমার সন্তান আমার স্ত্রী আমার পরিবার আমার আপনজন আমার অধীনস্থ আমি এবং আমরা যারা আছি আমাদের নিজেদেরকে জাগতে হবে সবাইকে জাগিয়ে তুলতে হবে এদেরকে টোকা দিতে হবে ভাই তুমি তো আল্লাহকে ভুলে গেছো তুমি পরকালকে ভুলে গেছো তুমি তোমার জিম্মাদারি ভুলে গেছো তুমি নামাজ ভুলে গেছো তুমি আল্লাহ তালার হুকুম আদায় করা ভুলে গেছো তোমার পরিবারের উপর যে তোমার দায়িত্ব এটা তুমি জানোই না তোমার বাবার হক তুমি জানো না তোমার মায়ের হক তুমি জানো না তোমার স্ত্রীর হক তুমি জানো না তোমার সন্তানের হক তুমি জানো না তুমি কি কাজে ব্যস্ত বলো তোমার এই ব্যস্ততার ফলাফল কি তোমার এই ব্যস্ততার পরিণতি কি তোমার এই পূর্ণ ব্যস্ততা পূর্ণ শ্রম পূর্ণ মেধা পূর্ণ যৌবন পূর্ণ জীবন তুমি এমন কাজে তুমি ব্যয় করছো যার ফলাফল শূন্য জিরো আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার এবং সেই অনুযায়ী সচেতনতার সাথে নিজেদের আগামী জীবনকে অগ্রসর করার তৌফিক দান করুক ও আখির দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা